সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না একুলকুল সব হারাইলা একুলকুল সব হারাইলা কোরআন হাদি শিখলা না মাঝি কোরআন হাদি শিখলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না একুল কুল সব হারাইলা একুল কুল সব হারাইলা কোরআন হাদি শিখলা না মাঝি কোরআন হাদি শিখলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না ভাটিয়ালির টান মারিয়া গাইলা কত গা সুরে সুরে নাও বাইলা মাঝি দেখাইলা কি ভাটিয়ালির টান মারিয়া গাইলা কত গা সুরে সুরে নাও বাইলা মাঝি দেখাইলা কি ভাটিয়ালির টান মারিয়া গাইলা কত গা সুরে সুরে নাও বাইলা মাঝি দেখাইলা কিসা সুরের মালাকে পরালো সুরের মালাকে পরালো সেই কথা কি ভাবলা না মাঝি সেই কথা কি ভাবলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না একুল কুল সব হারাইলা একুল কুল সব হারাইলা কোরআন হাদি শিখলা না মাঝি কোরআন হাদি শিখলা না সারা জনম নাও বাইলা মাছি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাছি মানুষ হইলা না বৈঠা হাতে নিয়া মাঝি ভাই ছোট বোনা সকাল বিকাল পালুরায়া মাঝি ঘুরিয়া বেড়া বৈঠা হাতে নিয়া মাঝি ভাইছ তো বোনা সকাল বিকাল পারুরায়া মাঝি ঘুরিয়া বেড়া বৈঠা হাতে নিয়া মাঝি ভাইছ তো বোনা সকাল বিকাল পালুরায়া মাঝি ঘুরিয়া বেড়া কার প্রেমেতে ভাসাইলা নাও কার প্রেমেতে ভাসাইলা নাও সেই কথা কি ভাবলা না মাঝি সেই কথা কি ভাবলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না একুল কুল সব হারাইলা একুল কুল সব হারাইলা কোরআন হাদি শিখলানা মাঝি কোরআন হাদি শিখলানা সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলানা সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলানা সারা জনম নাও বাইলা মাঝি মানুষ হইলা না সাধে মাদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার